আসবেই মরণ একদিন আসবেই এ আলোচনায় আজকে জুমার খুদ্বাই সংক্ষিপ্ত সময়ে আলোচনা গোসল জানাজা ও মাটি কিভাবে গোসল দিতে হবে কিভাবে জানাজা আদায় করতে হবে কিভাবে মাটি দিতে হবে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আপনারা প্রতিদিন একই রকম উপস্থিত হন না যা আজকে আমি উপস্থিত হয়ে বুঝলাম আমাদের এই মসজিদ ঢাকা শহরে কোরআন এবং সহি হাদিসের বিবরণের এক ব্যতিক্রম মসজিদ যেখানে কোনো ব্যক্তিকে সামনে রেখে বা কোনো স্বার্থ সামনে রেখে বা কোনো ফেকাকে সামনে রেখে বা কোনো মাঝহবকে সামনে রেখে খোদবা দেওয়া হয় না শুধুমাত্র কোরআন এবং সহিহাদিসের বিবরণ পেশ করা হয় মানুষের জ্ঞান ঘটনা এবং তদন্তের কমবেশে কিছু আলোচনা উনিশ বিশ হতে পারে হওয়াই স্বাভাবিক এছাড়া এই মসজিদের একটি ব্যতিক্রম বৈশিষ্ট্য করণ এবং সহিহাদিসের বিবরণের মাধ্যমে মানুষকে সঠিক আকৃদ আদর্শ দিয়ে পরকালমুখী করা অতএব প্রতি জুমায় আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সময়ে সময়ে আসবেন ব্যক্তি হিসাব করে আসবেন এটা আমরা খুব একটা সুন্দর মনে করি না সম্মানিত মসজিদের মুসল্লিক আল্লাহ তালা বলেন পৃথিবীর সবকিছু ধ্বংস হবে আল্লাহ ছাড়া জাহান্নাম জান্নাত আকাশ জমিন চন্দ্র সূর্য জিব্রাইল মালাকুল মত মেকাইল ইসরাফিল সবাই ধ্বংস হবে ইবলিশ শয়তান সবাই ধ্বংস হবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংস হবে সবার মরণ হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মরণ হয়েছে এ কথাই সত্য ইসলাম ধর্মে মরার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোসল দেওয়া গোসল দেওয়ার সাথে সাথে আরেকটি কাজ জড়িত আছে আবু হরাইরাজিয়াল্লাহ আনহ বলেন না হাবসের বাদশাহ যেখানে সাহাবিগণ আশ্রয় নিয়েছিলেন প্রথমত মক্কা থেকে পালিয়ে গিয়ে পরবর্তীতে তারা মদিনেই ফিরে আসেন অনেক ভালো মানুষের থাকার জায়গা হচ্ছে হাবাস এলাকা যে এলাকার মানুষেরা খুব কালো কুৎসিত হাবসি তাই বেলাল রাজিয়ালকে বলা হয় বেলাল হাবসি এই হাবসের বাদশাহ নাজাসি নাজাসি যখন মারা গেল তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম সমস্ত মানুষকে তার মরণের খবর দিলেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লিন্দাস নাজাসিয়া নাজাসি বাদশার মরণের খবর রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিগণকে দিলেন সুমাখারা জবিহীন তারপর তিনি তাদেরকে নিয়ে বের হলেন ইলাল মুসাল্লা সলাতের জায়গায় বা ঈদের মাঠে যেখানে সলাত আদায় করা হয় সেই জায়গাকে আরবি ভাষায় মুসাল্লা সলাতের স্থান বলা হয় জানাজার জন্য তিনি সাহাবিগণকে নিয়ে বের হলেন জানাজার স্থানে অসভ্যবিহীন তিনি তাদেরকে নিয়ে সারিবদ্ধ হলেন কাতারবদ্ধ হলেন তিনি চার তাকবিরে তার জানাজার সালাত আদায় করলেন এখানে লাশ উপস্থিত ছিল না বোখারি মুসলিম অত্র হাদিসের ভিত্তিতে এক শ্রেণীর মানুষ বিশেষভাবে এমাম শাহি রাহমাহুল্লাহ এবং তার অনুসারীগণ গায়েবী জানাজা চলবে বলে অত্র হাদিস পেশ করেছেন এখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার জানাজা করলেন অথচ লাশ উপস্থিত নেই তিনি অবগত হয়েছেন যে বাদশাহ নাজাসি মারা গেছেন এই কথা তিনি অবগত হয়ে মরার খবরটি সাহাবিগণকে বললেন সকলকে নিয়ে বের হলেন সলাতের স্থানে সকলকে নিয়ে সারিবদ্ধ হয়ে চার তাকবীরে জানাজার সলাত আদায় করলেন মর্মে এক শ্রেণীর বিদ্বানগণ বলে থাকেন গায়েবী জানাজা চলবে আর এক শ্রেণীর বিদ্যানগণ যারা হানাফি মাঝাবের অনুসারী তারা বলে কোনো ক্রমেই গায়েবী জানাজা চলবে না যারা ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলে হাদিস তার তাদের বেশিরভাগই বলে থাকে গায়েবী জানাজা চলবে না তার একটি কারণ হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা আহলে হাদিস তারা নিজেদেরকে এক সময়ে সাফিল মাসলাকের বলে পরিচয় দিত একশো নব্বই বছর দুইশো বছর যাবৎ ইংরেজদের রাজত্ব এদেশে চলে তারা জনগণের সামনে জরালো ঘোষণা দিয়েছিল যে এদেশে মুসলিম হিসেবে বসবাস করতে হলে চারজন এমামের মাধ্যমে বসবাস করতে হবে বিচার আচার নিতে হলে এমামের মাধ্যম দিয়ে নিতে হবে অর্থাৎ মাঝাবের স্বীকৃতি দিতে হবে তখন আহলে হাদিস যারা তারা বিচারাচার নেওয়ার জন্য বা সামাজিকভাবে কোনো কাজ নেওয়ার জন্য তারা সাফেল মাসলাকের অনুসারী বলে ঘোষণা দিয়েছিল মর্মে আহলে হাদিস হওয়া সত্ত্বেও তারা গায়েবী জানাজা চলবে বলে মনে করে একথাই সত্য যে লাশকে সামনে রেখে যদি একবার জানাজা হয়ে থাকে তাহলে তার অনুপস্থিতিতে আর গায়েবী জানাজা হবে না তবে লাশকে সামনে রেখে একাধিকবার জানাজা হতে পারে লাশকে সামনে রেখে একবার জানাজা হয়ে থাকলে তার নামে আর গায়েবী জানাজা হবে না এই জন্য যে এমন কাজ রসুল সাল্লাহ আলি সাল্লাম আর কোনোদিন করেননি সাহাবিগণ করেছেন তার প্রমাণ নেই অথচ বিভিন্ন জায়গাতে সাহাবিগণ এন্তেকাল করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের অবর্তমানে তাদের জানাজা করেননি বাদশাহ নাজাসির জানাজা হয়নি তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার জানাজা করলেন কোনো লোক যদি মারা যায় পৃথিবীর যে কোনো স্থানে যদি তার জানাজা না হয়ে থাকে তাহলে আপনারা ছয় স্থানে তার জানাজা করবেন এটাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম যদি পূর্ণ অনুভূতিতে না এসে থাকে তাহলে সময় সাপেক্ষে আবারও কথা হবে বলছিলাম গোসল উমাতিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেন দাখালা আলাইনা আল্লাহর নবী আমাদের কাছে আসলেন আমি উম্ম আতি একজন মহিলা মানুষ আল্লাহর নবী আমাদের কাছে আসলেন তখন আমরা আল্লাহর নবীর মেয়ে জায়নাবের গোসল দিচ্ছিলাম আল্লাহর নবী মেয়ে মারা গেছেন আমরা তার গোসল দিচ্ছি তিনি আমাদের কাছে এসে প্রথম যে বাক্যটা বললেন সেটা বললেন আকসিল নাহা বিত্রান তোমরা তাকে বিজোড় গোসল দাও বিজোড় তারপরে তিনি বললেন সালাসান তিনবার গোসল দাও খামসান পাঁচবার গোসল দাও সাবান সাতবার গোসল দাও প্রথমে তিনি বললেন বিজোড় গোসল দাও তারপরে বললেন তিন পাঁচ সাত সাধারণত তিনবার গোসল দিবেন তারপরে তিনি বললেন সিদ্রিন যদি তোমরা মনে করো তোমাদের যদি সহজ হয় তাহলে পানিতে বড়ইর পাতা দিয়ে পানি গরম করে নিয়ে স্বাভাবিক গরম পানি যদি খুব বেশি গরম করা হয় তাতে কোনো সমস্যা নেই তবে গোসল দেওয়ার সময়তে স্বাভাবিক গরম থাকতে হবে পানিতে বড়ের পাতা দিয়ে তোমরা পানি গরম করো তারপরে গোসল দাও তারপরে তিনি বললেন ওয়াজা আলনা ফিল আখেরাতে কফুরান তবে শেষে গোলাপ জল দিয়ে দিও কাফুর পরে গোলাপ জল ছিটাতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না অবশ্যই তা বিদাত হবে পানিতে গোলাপ জল দিয়ে দেওয়ার জন্য তিনি বললেন যে তোমরা অন্তত একবার শেষে গোলাপ জল দিয়ে দাও তারপরে তিনি বললেন ওয়াবদানা বে মায়া মেনে বে মায়া মেনে তোমরা লাশের ডান দিক থেকে গোসল শুরু করো তার মানে লাশটাকে বাম কাতে রাখতে হবে বে মাওয়াদিল অজুয়ে মিনহা তার অজুর অঙ্গ থেকে শুরু করো এই অংশ দ্বারা আমরা বুঝেছি যে আগে অজু দিতে হবে আমরা যদি অজুর অঙ্গ থেকে গোসল শুরু করি তাহলে অজুর অঙ্গগুলি আগে ধুয়ে নিতে হয় এইখান থেকে বুঝেছি যে অজু দিয়ে নি তাহলে আগেই অজুর অঙ্গগুলি ধোয়া হলো তিনি বললেন যে লাশের ডান দিক থেকে শুরু করো অজুর অঙ্গ থেকে শুরু করো গোটা লাশটাকে বাম কাতে রেখে অজুর অঙ্গগুলি আগে ধুয়ে নিয়ে হাত কবজি পর্যন্ত ধুয়ে ভিজা আঙ্গুল নাকে মুখে দিয়ে হাত দিয়ে পানি নিয়ে মুখমণ্ডল ধুয়ে নিয়ে কোনোই পর্যন্ত ধুয়ে নিয়ে পা ধুয়ে নিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিতে হবে আমরা অত্র হাদিসের অনুবাদ শেষ করি তারপর আবারও বলি রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই বিবরণের শেষে উম্মাতিয়া রাজি আল্লাহ তালা আনহা বলেন জাফারনা শাহরাহা সালাসাতা করুনিন আমরা রাসুলের মেয়ের চুলগুলি তিন ভাগে বিভাগ বিভক্ত করলাম তার মানে তিন ভাগ করে বেনি গেঁথে দিলাম ওয়ালকাইনাহা খালফাহা আর চুলগুলি তার পিছন দিকে আমরা রেখে দিলাম তাহলে গোসল দেওয়ার শেষে যদি লাশ মহিলা হয় তাহলে চুল তিন ভাগে ভাগ করে একটা আর একটার ভিতরে দিয়ে বেনি গেথে পুরো পিঠের নিচে করে দিতে হবে পিছন দিকে বোখারি মুসলিম যা উম্মাতিয়া বিবরণে বোঝা যায় সম্মানিত মসজিদের মুসল্লি আমরা গোসলের বিবরণে আমি পূর্ণ বিবরণ বলেছি কি না তা এখন আমার মনে নেই মর্মে আবারও বিবরণটি দেওয়ার চেষ্টা করছি সতর্ক সাবধান যারা আপনারা গোসল দেন বা দেওয়ার ইচ্ছা করেন বা প্রেক্ষাপটে গোসল দেওয়া লাগে তাদের জন্য জরুরি কথা গোসল দেওয়ার পূর্বে লাশকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা হারাম বিদাত কাবিরা গোনা পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না বিদাত গোসল দেওয়ার পূর্বে নখ কাটা যাবে না এটা বিদাত গোসল দেওয়ার পূর্বে গোপ ছোট করা যাবে না মোচ কেটে ফেলা যাবে না গোসল দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে যাওয়া যাবে না নিচের লুম পরিষ্কার করা হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ শুধুমাত্র ওজো দিয়ে গোসল দিতে হবে এছাড়া যেইটা করতে যাবেন সেটাই বিধান হারাম হবে শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ এদেশে যত নোংরা নীতি আছে বিশেষভাবে মহিলাদের মাঝে কত যে নীতি চালু আছে তা দেশের বিভিন্ন জায়গায় গেলে বা জানার চেষ্টা করলে অবগত হতে পারবেন যা নেহায়াত অন্যায় শরীয়ত বিরোধী লজ্জা স্থানে হাত লাগিয়ে গোসল করাতে পারেন যদি আপনাকে কেমন কেমন লাগে হাতের ন্যাকড়া ব্যবহার করে আপনি গোসল দিবেন সম্মানিত মসজিদের মুসল্লি স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ নারীকে গোসল দিবে নারী শরীর থেকে কাপড় সরিয়ে নিয়ে তাকে বাম কাতে রেখে দিয়ে প্রথমে অজুর অঙ্গগুলি ধুয়ে নিয়ে তার গায়ে পানি ঢেলে দিয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে নিয়ে যদি বড়ইয়ের পাতা দেওয়া থাকে তাহলে সাবান দেওয়ার প্রয়োজন নেই যদি সাবান দেয় তাতে কোনো সমস্যা নেই তিনবার পাঁচবার সাতবারে বুঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন চাচ্ছেন অতএব পুরো শরীরকে ভিজিয়ে সাবান গায়ে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে দিবেন একেবারে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করবেন এরপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিয়ে একবার ধুয়ে দেওয়া হলো আবার সম্পূর্ণ শরীরে পানি দিয়ে সম্পূর্ণ শরীরে হাত লাগিয়ে ভালো করে হাত তার উপরে হাতটা ডোলে সম্পূর্ণ শরীরে পানি দিয়ে দিবেন তারপরে আবার পানি দিয়ে সম্পূর্ণ শরীরটাকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন এরপরে মুছে দিয়ে তিনটা কাপড় বিছাবেন সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্না রসুল আল্লাহ সাল্লাম কুফেনা আলা ফি সালাসাতে আসওয়াব আল্লাহর নবীকে কাফন দেওয়া হয়েছিল তিনটি কাপড়ে ইয়ামা নিয়ে তা ছিল এমান দেশের কাপড় বিজিন তা ছিল সাদা সাহুলিয়া তা ছিল এমান দেশের সাহুলিয়া গ্রামের কাপড় মিন কুরসোফিন তা ছিল সুতি কাপড় তাহলে এমান দেশের সাহুলিয়া গ্রামের তিনটি সুতি কাপড়ের মাধ্যমে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল কামিস ওলা তাতে জামা ছিল না তাতে পাগড়ি ছিল না আমাদের দেশে লুঙ্গি জামা নামে বিভিন্ন স্তর করে যে কাফন দেওয়ার রীতিনীতি দীর্ঘদিন থেকে চলে আসছে তা শরীয়ত অনুকূলে নয় মহিলাদের পাঁচ কাপড়ে জানাজে দিতে হবে মর্মে আবু দাউদের হাদিস এমাম বখারি তর্জমাতুল বাবে আলোচনা করেছেন হাদিসটি ঠিক নয় এমাম আবু দাউদে বর্ণিত এ হাদিসের প্রতি আমল করা যাবে না মহিলাদের জন্য পাঁচ কাপড় ব্যবহার করতে হবে না পুরুষ নারী সবার জন্য তিনটি কাপড় ছোট হোক বড় হোক তাতে আসে যায় না সমান হোক তাতে আসে যায় না সাদা সুতি পরিষ্কার তিনটি কাপড় হবে পুরুষ নারী একই তিনটি কাপড় বিছিয়ে দিয়ে লাশটা ওপরে উঠে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে করে তিনটা বাঁধন দিতে পারেন কাপড়টা আটকে রাখার জন্য বিবরণ কিছু নেই এরপরে জানা জানাজা জানাজার পূর্বে আমাদের আরো কিছু কথা ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন ইন্না রাজুলান কানামা নবী সাল্লাহ আলি সাল্লাম ফাওয়াকাসাতহু না কাতহু রাসুলের সাথে একটি লোক ছিল হজ সফরে চলাকালীন উঁট তাকে ফেলে দেয় উঁটের ওপর থেকে লোকটি পড়ে যায় ফামাতা ও অমোহরেমন উঁটের ওপর থেকে পড়ে গিয়ে লোকটি মারা যায় লোকটি ছিল এহেরাম বাঁধা অবস্থায় এহেরাম অবস্থায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বে মাই নসিদরিন তোমরা বড়য়ের পাতা দিয়ে পান বড়য়ের পাতা পানিতে মিস করে তাকে গোসল দাও আর তার গায়ে যে দুইটি কাপড় রয়েছে সাদা সেই কাপড় দিয়ে তোমরা তাকে গোসল দাও ওলা তামা সুহমিন তিবিন তার গায়ে সেন্ট লাগায় না ওয়ালা তুখাম্মের উড়া তোমরা তার মাথা ঢেকে দিও না বিচারের মাঠে তাকে উঠানো হবে তখন সে চিৎকার করতে করতে উঠবে লব্বায়ক আল্লাহ লব্বায়ক লব্বায়ক লা শরিক আল্লাহ লব্বায়ক আমি তোমার দরবারে উপস্থিত তোমার দরবারে আমি উপস্থিত আল্লাহ প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই কথা বলে বিচারের মাঠে উঠবে উঠার সময় মর্মে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে যারা হজ সফরে মারা যায় তাদের কাফনের কাপড় দুইটি যা গায়ে ছিল যা তার জন্য নির্ধারণ করা হয়েছে এর অর্থ এই নয় যে ওই কাফনের কাপড় বাড়িতে নিয়ে এসে রেখে দিতে হবে মরার সময় সেটা দিয়ে কাফন দিতে হবে করলে যে হারাম গুণা হবে সেটা নয় কিন্তু করলেন কেন যদি কোনো কল্যাণ আছে মনে করে করেন তাহলে অবশ্যই বেদাত হবে ভালো লাগে মন চাই সেটা ভিন্ন কথা তবে কোন প্রকার কল্যাণ এখানে নাই ওটা হলো বিধান ওই দুই কাপড় ছাড়া তার গায়ে আর কোনো কাপড় চলবে না এহেরাম অবস্থায় তিন কাপড়ের কোনো সুযোগ নেই তাই তো তিনি পরের অংশে বললেন যে গায়ে আতর লাগায় না এহরাম অবস্থায় আতর লাগানো হারাম তাই তো তিনি বললেন যে মাথা ঢাকিও না এহরাম অবস্থায় মাথা ঢাকা জোরালোভাবে নিষিদ্ধ পুরুষের জন্য সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম যে কাফনের কাপড়ে কোনো বিশেষত্ব নেই তিনি ওই কারণেই কাফনের কাপড়ের কথা উল্লেখ করেছেন যে দুই কাপড়েই তার জানা যাওয়া হবে মাটি কাফন দাফন হবে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ আসালাম বলেছেন ইলবাসু মিন সিয়াবিকুমুল তোমরা সাদা কাপড় পরো নিজেরা সাদা কাপড় পরিধান করো এটা রাসুলের আদেশ অন্য রঙের কাপড় পরা যাবে না এ কথা নয় তবে হলুদ কাপড় পুরুষের জন্য চিরদিনের জন্য হারাম হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল কাপড় পরার চেয়ে না পরাই ভালো তবে লাল কাপড় পরা যায় মহিলাদের জন্য এই লাল কাপড় চলে হলুদ কাপড় চলে আরো কিছু চলে স্বর্ণ চলে আপনাদের জন্য চলে না সম্মানিত মসজিদের মুসল্লিম বলছিলাম যে রসুল সাল্লাহ আলহ ওসাল্লাম বললেন যে তোমরা সাদা কাপড় পরিধান করো এটা আদেশ তারপরে তিনি বলেন অমিন খিয়ারে কুমাল বায়াজ নিশ্চয়ই তোমাদের সবচেয়ে উত্তম কাপড় হচ্ছে সাদা কাপড় এখনো তিনি স্বাভাবিক পরার জন্য বলছেন স্বাভাবিকভাবে পরার জন্য তিনি বলছেন যে নিশ্চয়ই সাদা কাপড় তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাপড় তারপরে তিনি বলেন কাপ সাদা কাপড় দিয়ে তোমাদের মরা ব্যক্তিকে কাফন দাও তিন নম্বর বাক্যে সে কথা বলছে এই বাক্যটা বলার জন্য আগের দুই বাক্য বলে আসলাম যদিও আগের দুই বাক্যে রাসুল সাল্লামের অনেক কথা আছে আমাদের জন্য তিনি তৃতীয় বাক্যে এসে বললেন যে তোমরা সাদা কাপড় দিয়ে তোমাদের লাশ মরা মানুষকে কাফন দাও যা উপরের হাদিসে প্রমাণিত হয়েছে যা আয়েসার জিয়াল্লাহ তালানা থেকে বর্ণিত তারপরে তিনি বলেন অমিন খেইরে আখালে কুমাল ইসমিদ তোমাদের সবচেয়ে উত্তম সুরমা হচ্ছে ইসমিদ সুরমা ফাইনাহা ফাইনাহু হিমবেতু সারা ইসমিদ সুরমা ব্যবহার করলে চোখের ভরু লুম গজায় বাসারা চোখের পাওয়ার বৃদ্ধি করে জানি না মানুষ কেন এসবগুলো আর কিছু ব্যবহার করে বিশেষভাবে মহিলারা আমি তো ভালোভাবে বলতে পারি না কি যেন ব্যবহার করে আয়লা মাইলা আসকারা মাস্কারা আরো যে কি আছে এইগুলো আমি বুঝি না এইগুলো জিনিস তারা কেন ব্যবহার করে একটু বিবেচনা হিসাব নিকাশ করে না কেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছ থেকে একজন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা একটা পত্র দিচ্ছিলেন পত্রটা আল্লাহ রাসুল হাতে নিয়ে বলছেন আয়াদু রাজুলিন এই হাতটি পুরুষের না নারীর অথচ এই কথার সাথে কোনো সম্পর্ক নাই বাস্তবতার বাস্তবতা হচ্ছে মহিলা কিছু জানতে চাইবে তা একটা পত্র রাসুলের হাতে দিল তিনি পত্রটা হাতে নিয়েই বলছেন যে হাতটি পুরুষের না নারীর তার মানে তিনি হাতের নিন্দা করলেন এই হাতে মেহেদি দেওয়া ছিল না নারী মানে মেহেদি দিতেই হবে জরুরি হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিতে বাধ্য দিতেই হবে তবে নেইল পালিশ নখে ব্যবহার করা চিরদিনের জন্য হারাম ওটা বলেছি ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া নেল পালিশ ওখান থেকে এসেছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া বিস্তারিত দেখার জন্য দেখতে পারেন আলবানি রাহেমাহুল্লার বাসর রাতের আদর্শ আদাবুজ জোফাব বাসর রাতের আদর্শ এটা বই বাংলাতে বাহিরেও পাওয়া যেতে পারে পড়েছেন কি না একটু পড়েন বই পুস্তক কিছু পড়া দরকার সম্মানিত মসজিদের মুসল্লি মহিলারা নখে মেহেন্দি দিতে বাধ্য হাতের নখে তো দিবে দিবে পায়ের নখে দিতে হবে জরুরি রাসুল সাল্লাম তার নিন্দা করলেন আর নিজের চোখের বৃদ্ধি করার পাওয়ার চোখের গতি জ্যোতি বৃদ্ধি করার জন্য এবং লোমগুলো সুন্দরভাবে গজিয়ে রাখার জন্য ইসমিদ সুরমা ব্যবহার করবে বলে রাসুল সাল্লাম বলেছেন যা হাদিসটি আপনাকে শুনিয়ে রাখলাম গোসল কাফন শেষ আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আশ্রেয় বিল জানাজা তোমরা দ্রুত জানাজা করো দ্রুত জানাজা করো মানুষ মরার সাথে সাথে গোসল জানাজা শেষ করো কেন ফাইন তা কোনো সালেহা লোকটা যদি ভালো হয় তাহলে কাদ্দে মুনা হাইলেই হে তোমরা তার কল্যাণের দিকে তাড়াতাড়ি দিয়ে দাও ও তো কবরে গেলেই তার জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে তো তোমরা তাকে উপরে রেখেছো কেন তাড়াতাড়ি মাটিতে দাও তাড়াতাড়ি জানা যা তাড়াতাড়ি কাফন দাফন এবারে হাতে হাতে কোথায় ছেলে আছে লন্ডন আমেরিকা তিন দিন পরে আসবে কে যে কাকে বুঝালো কে যে ধর্ম কাকে শিখালো বুঝা গেল না সবাই নিজের মতো করে নিল ধর্মকে ব্যবসা বাণিজ্য নিজের মতো ধর্ম নিজের মতো যেহেতু আলেম ওলমার পক্ষ থেকে কিছু নিজের মতো পাওয়াও যায় যার কারণে এরকম হয়ে আসছে যে না কোনো ছেলে কোনো মেয়ে কোনো আত্মীয় স্বজনকে হিসাব করে দেরি করার কোনো প্রকার সুযোগ নেই ব্যতিক্রম কিছু কারণে কিছু সময় লেট হলো এর অর্থ এই নয় যে দুই দিন তিন দিন দেরি করতে হবে তিনি বলেন ওয়াইন কানত গায়ের সালেহা যদি লোকটি খারাপ হয় তো তাজাও না হো আন রেখাবে কুম তাড়াহুড়ো করে কাঁধ থেকে রেখে দাও আরে একে কাঁধে রেখেছো কেন এ তো পাপই আপনাকে আমি বলেছি জোর পাপের প্রতিক্রিয়া রাসুল সাল্লাম বলেন পড়বে দেশের ওপরে শহরের ওপরে মানুষের ওপরে পশু প্রাণীর ওপরে গাছপালার ওপরে ওকে উপরে রাখলে সমস্ত প্রাণী এবং গাছপালার উপরে তার প্রতিক্রিয়া পড়বে ও একজন বদ মহিলা ও একজন জেনাকার পুরুষ একজন সুদখর পুরুষ একজন ঘোষকর পুরুষ ও একজন বদনামকারী পুরুষ ওর পুরা লাশটা একবারে দুর্গন্ধে পরিপূর্ণ তার গন্ধে ফেরেস তারা একবারে বেকায়দাই পড়ে যায় ছি ছি ছি ছি তোমরা এখন লাশ নিয়ে এসেছ সরাও সরায় এ বলে ধাক্কা দিয়ে একবারে প্রথম আকাশ থেকে নিচে তাকে নিক্ষেপ করা হয় তার গন্ধ যে কত সেটা তো আপনি বুঝতে পারছেন না আমি বুঝতে পারি না যার অনুভূতিতে দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছেন সেই বুঝতে পারে পরের হাদিসে বোঝা যায় আবহাওয়ার বলেন রসুল সাল্লাম বলেছেন এ যা ওজিয়াতিল জানাজাত যখন জানাজা রেডি করা হয় ওয়া ইয়াহতামিলু রিজালু আলা আনাকিহিম মানুষেরা তার লাশটাকে খাটলিটাকে ঘাড়ে কাঁধে করে নেয় এখন নিয়ে যাবে কবরের দিকে ফাইন কানত সালে হাতান লোকটি যদি ভালো হয় তাহলে বারবার বলে কাদ্যমনি তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও কাদ্যমনি তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তার মানে তোমরা আমাকে কবরে রাখতে দেরি করছো কেন এই কথা লাশে বলতে থাকে আর যদি লোকটা খারাপ হয় পুরুষ নারীর লাশ যদি খারাপ হয় পাপি হয় সে তখন বলতে থাকে লে আহালেহা নিজের আহাল পরিবার ছেলে মেয়ে বাপ দাদা খালা ফুফুকে সবকে বলতে থাকে বলতে থাকে যে আইনা তা যাব না তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়া ওয়াইলাহা ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মানুষ ছাড়া পৃথিবীর সব কিছু তার চিৎকার শুনতে পায় মানুষ যদি শুনতে পেত হাতে হাতে অজ্ঞান হয়ে যেত তার জ্ঞান থাকতো না জ্ঞান হারিয়ে ফেলতো বিবেক হারিয়ে যেত বোখারি মুসলিম আমি আপনাকে এর বাস্তবতা কি দিয়ে বুঝাই রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন আমি একটু স্বাভাবিক সেভাবে আপনাকে বলার চেষ্টা করছি অনুবাদ মাত্র অনুবাদ করে আপনাকে আমি কতটুক বুঝাচ্ছি আর আপনি কতটুক প্রস্তুত সেটা আমি অবগত নই এদেশের মাটিতে কোরআন এবং সহিদের চর্চা হয় না যারা দিন প্রচার করে তারা কেসা কাহিনী নিয়ে ব্যস্ত তারা অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত তারা নিজস্ব প্রচার প্রচার নিয়ে ব্যস্ত সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথা বলেন আবু হরিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহ ওসাল্লাম বলেছেন লাউ শাহেদা আলা জানাজাতিন আর বাতুন লাদ খালাহুল্লাহ বেখাইরিন লাদ খালাহুল্লাহ আল জান্নাতা চারজন মানুষ যদি বলে লোকটি ভালো তাহলে আল্লাহ তাকে জান্নাতে দিবেন কুলনা সালাসাতন তা আমরা সাহাবিগণ বললাম আল্লাহর নবী তিনজন মানুষ যদি ভালো বলে তখন আল্লাহ রসুল বললেন সালাসাতন তিনজন বলল জান্নাতে কুলনা আমরা বললাম এসনানে আল্লাহ রসুল দুইজন যদি তাকে ভালো মানুষ বলে তখন আমরা রাসুল বললেন দুইজন বললেও জান্নাতে ওয়ালাম নাসালহানিল ওয়াহেদ তবে একজন সম্পর্কে আমরা রাসুলকে জিজ্ঞাসা করিনি যে একজন মানুষ যদি ভালো বলে তাহলে কি হবে এই কথাটা জিজ্ঞাসা করিনি তার মানে আমরা নামতে নামতে অনেক নিচে নেমে এসেছি এ কথার অর্থ এই নয় যে এখন লাশকে সামনে রেখে ব্যক্তি বলছে জানাজা দেওয়ার পূর্বে ইনি কেমন মানুষ ছিলেন তো সবাই বলছে খুব ভালো মানুষ তো এটা একটা প্রচার যখন আপনাদের বিভিন্ন পর্যায়ের আলোচনার বক্তব্যের প্রচার এটা একটা এটা হলো বিদাত আরাম স্বাভাবিকভাবে একটা মানুষের উপরে মানুষের ভালো ধারণা যে লোকটা ভালো মানুষ হিসেবে মানুষের কাছে সবাই একই সমান হবে না আল্লাহ রসুল সাল্লাম হতে পারেনি উমার রাজিয়াল্লাহ তালা আনোর ব্যাপারে একটা লোক বলছে যে উমার মরে না কেন তাহলে আর একজনের হাতে বায়াত করতাম অথচ অর্ধ পৃথিবীর খলিসা কুতা কুশাগর বৌদ্ধি খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না যার ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমার নবী হতো যার গতিনীতির উপরে কোরআন মাজিদের কোরআন মাজিদ নাজেল হয় আয়াত নাজেল হয় তার ব্যাপারে মানুষে বলে যে উমার যদি মারা যেত তাহলে আর হাতে বায়াত করতাম মানুষ মানুষই তার ভালো মন্দ দুইটা দিক থাকবে অত্র বখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বললেন সেটা হলো এই যে মানুষ যদি সত্যি সত্যি মানুষের দৃষ্টিতে তার চালচলন এবাদত বান্দিগিতে ভালো বলে বিবেচনা হয়ে থাকে আর এরকম মানুষ যদি বলে ভালো তখন আল্লাহ তার কথায় সাঁত দেন এ কথাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টি বিবেচনা করেই দুনিয়াতে চলার চেষ্টা করি মরণ তো একদিন আসবেই আজ হোক আর কাল হোক আল্লাহ তুমি পাপ মুক্ত অবস্থায় মরণ দিও আল্লাহ আমিন এটাই তোমার দরবারে আমাদের জোরালো আন্তরিকভাবে দাবি তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাম আলাম আল্লাহ নবী আবাদাম আউফিবিন মালিক রাজিয়াল্লাহ তালা আনহু বলেন কানা একুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফি আল্লাহ রাসুল একটা লোকের জানাজাই বললেন জানাজা হবে চার তাকবিরে এবং তিনটে কাতার হবে অন্তত এমাম একাই এক কাতার পরে আরো দুই কাতার লাগবে মানুষ একেবারেই না থাকলে জানাজা হয়ে যাবে সেটা ভিন্ন কথা তবে পাঁচজন লোক যদি থাকি তাহলে একজন এমাম এক কাতার আরো দুই চার জনে দুই কাতার দুইজন দুইজন বুঝাতে পারলাম না তিন কাতার অন্তত জানাজার জন্য তিন কাতার হতে হবে এমাম তার একাই এক কাতার বাকি দুই কাতার আরো শত কাতার হোক জানাজার পূর্বে কোনো কথা চলবে না কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান মেম্বার গ্রামের সর্দার কারো বক্তব্য চলবে না সব বেদাত বক্তব্য কিছুই না এতটুক যে এই লোকের কোনো ঋণ আছে কি যদি বলা যায় নাই তাহলে জানাজা দেন আর যদি বলে আছে তাহলে আর জানাজা হবে না কেউ যদি দাঁড়ায় যে আমি ঋণ পরিশোধ করব তখন হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ঋণ আছে বললে জি হ্যাঁ। তাহলে ঠিক আছে আমি গেলাম তার মানে ঋণ থাকলে জানা যান নেই যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম দিন রাত বলতেন আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে লোন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও এটা জায়েজ তবে খুব বড় বিপদ সব পাপ ক্ষমা হয় ঋণের পাপ ক্ষমা হয় না আপনাকে আমি এই মসজিদে শতবার বলেছি কোটি টাকা ব্যাংক থেকে তুলে ব্যবসা চালু করিয়েন না ব্যবসা শুরু হবে চকলেট থেকে আর টাকা পয়সা বেশি হতে অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে পাঁচ বছর চকলেট চলুক তারপরে কলা চলবে তারপরে কাপড় চলবে তারপরে মেশিনাদি তারপরে ফ্যাক্টরি তারপর আরো কিছু একটু সময় লাগবে একদিনে কোটি টাকা লোন নিয়ে মেয়ের জন্য আইসক্রিম কিনে নশো টাকা দিয়ে এটি কি হলো এই টাকা ব্যাংকের টাকা নিয়ে নিজের টাকা মনে করে বউকে দেখাচ্ছেন ছেলে মেয়েকে দেখাচ্ছেন শ্বাস বন্ধ হলে সবাই ফেলে দিয়ে আসবে পাঁচ পয়সা দাম দেবে না গরু জবাই করলে আপনার পাপ বেশি হবে নেকি বেশি হবে না বিপদ মরার সাথে সাথে আপনি বুঝতে পারছেন না যে কারাতুল হাতা লে তালামু সন্নাতা আমি সুরা ফাতেহা পড়লাম এই জন্য যে তোমরা যেন শিখে নাও যে সুরা ফাতেহা পড়া সন্ন্যাত জানা যাতে সুরা ফাতেহা পড়া সন্ন্যাত জানা যাতে সুরা ফাতেহা পড়া সন্ন্যাত জানা যাতে সুরা ফাতেহা পড়া সন্ন্যাত জরুরি গুরুত্বপূর্ণ সন্ন্যাত হচ্ছে সুরা ফাতেহা বুঝে নিলাম যে জানা যা দোয়া এর পরও ইচ্ছা মতো আল্লাহ আকবর বলে দুরুদ পড়ে দোয়া করা যাবে না আগে পড়তে হবে সুরা ফাতেহা তারপরে অন্য একটি সুরা সৈয়াদিস বোখারি মুসলিম এরপরে আল্লাহ আকবর দুই তাকবির হলো এখন দুরুদ এরপরে আল্লাহ আকবর তিন তারিখ তিন তাকবির হলো এখন মায়েতের জন্য বিশেষ দোয়া রাসুল সাল্লাম বলেন আল্লাহ ফিরালাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওরা হম তুমি তার প্রতি রহমত নাজেল করো ওয়া ফে তুমি তাকে মাফ করো ওয়া ফান হ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো ওয়াকরেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও আসছে মাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়াক সেলোবিল মায়ে সাল জল বারাত কামান আকাইদা সবল অবিজমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অবদেলেহু দারান খায়রান মিন দারিহি দুনিতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওহালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাউজান খায়রান মিন জাউজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অদখেলুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইধুমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আদাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও বলেন সল্লা জানাজা রাসুল সাল্লাম একটি জানাজা করলেন ফাকালা তিনি বললেন আল্লাহ হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও ও মাইয়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও অসাহেদেনা যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও ও গায়েবেনা যারা জানা যায় উপস্থিত হয়নি তাদের তুমি ক্ষমা করে দাও ও জাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও ও অনুসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ হুম্মান আহে তুমিন্না ফায়রুল ইসলাম আল্লাহ আমাদের যারা মুসলমান মারা যাচ্ছে আমাদের তুমি যাকে মারবে তাকে মুসলমান করে মারো ওমান তফাই তহমিন্না ফতাহ ইমান তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে তুমি ইমানদার অবস্থায় জীবিত রাখো আমাদের যাকে জীবিত রাখবে ইমানদার অবস্থায় জীবিত রাখো আমাদের যাকে মারবে তাকে তুমি ইমান অবস্থায় মারো আল্লাহ আল্লাহ তাহরেম নাজরাহু আল্লাহ তাফতিনা বাদা আল্লাহ এ লোকটা মরে যাওয়ার পরে আমরা বিপদগামী হয়েছি তুমি আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায় না এ লোকটা মরে যাওয়ার পরে যে আমরা দুঃখিত হয়েছি এতে তুমি আমাদের নেকি দান করো বিপদের দিকে নিয়ে যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি ছোট বাচ্চা হয় তাহলে বলা হয় বলা যায় ওয়াজ আলহ ফারাতান ও জোখরান ও আজরান আল্লাহ তুমি একে আমাদের অতীতের জন্য অগ্রিম একটা পাথেও করে দাও এই বাচ্চা যেন বিচারের মাঠে আমাদের পক্ষে কথা বলে অগ্রিম তুমি আমাদেরকে আমাদের জন্য এই বাচ্চাটাকে পাথেও করে দাও ক্ষমা চাওয়ার মাধ্যম করে দাও এই দুয়াটিও জানাজার শেষে বাচ্চা ছেলে হলে বলা যায় রাসুল সাল্লাহ সাল্লাম জানা যায় এই দোয়াগুলি পড়তেন তারপরে আল্লাহ আকবার বলে সালাম ফিরতেন আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাসুবুল মোয়াত মরা মানুষকে গালি দিও না লা তাসুবুল মোয়াত মরা মানুষকে গালি দিও না ইন্নাহুম কাদাফাজু মা কাদ্দামু ইলেইহে তারা পেয়ে গেছে যা করেছে তারা পেয়ে গেছে যা করেছে তো তুমি এখন তার মন্দ বলো কেন মসজিদের পুরুষ এবং নারী সকল মুসাল্লির নিকটে জোরালোভাবে অনুরোধ থাকছে যে যারা মারা গেছে তাদের মন্দ সাহেব ভবিষ্যতে ভুলেও কোনোদিন মুখে আনবেন না সে যত বড়ই শত্রু হোক সে আপনার জীবনের সারা জীবনের শত্রু হলেও রাসুল সাল্লাহ সাল্লামের কথার বিরোধীতে যা বিরোধী বিরুদ্ধে যাবেন না সব সময় আপনি বললে তার ভালো বলবেন নইলে মুখ বন্ধ রাখবেন তিনি বলছেন তোমরা মরা মানুষকে গালি দিও না ও তো যা করেছে তা পেয়ে গেছে তুমি আবার বলছো কেন তোমার বলাতে কি আছে আবু হরারা বলেন হাসা রসুল্লাহ সাল্লাম সালাসা হাসায়াতিন বেআদাইয়ে জামিয়ান আল্লাহর নবী দুই হাত দুই অঞ্জলি দিয়ে তিন অঞ্জলি মাটি দিলেন দুই হাত খাবলা করে তিন খাবলা তিন অঞ্জলি মাটি দিলেন মাটি দিতে হবে মিনহা খালাক না কুমা ফুয়া নয় দুকুমা মিনহা নখরে তারা তারাতা নোখরা এই কথা ঠিক নয় এ আয়াত চলবে না এ আয়াত বলা বিদাত এরকম কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি বিসমিল্লা বলে তিন অঞ্জলি মাটি দিতে হবে মানুষ বেশি এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিয়ে দিতে হবে এটাও বিদাত আরাম আমরা জানাজাই পৌঁছেছি এক কেরাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থেকেছি দুই কেরাত নেকি পাবো রাসুল সাল্লা সাল্লাম বলেন যে জানাজায় উপস্থিত হলো মাটি দেওয়া পর্যন্ত থাকলো তার জন্য দুই কেরাত নেকি এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না সম্মানিত মসজিদের মুসল্লিম অবশ্যই ডালিতে করে মাটি দিয়ে এইভাবে কবর দেওয়া হারাম মাঠ কবরে লাশ রাখতে হবে দক্ষিণ দিক থেকে যেদিকে পা থাকে সেদিক থেকে রাখতে হবে রাখার সময় বলতে হবে বিসমিল্লাহ ইল্লাহ রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরপরে আপনি তিন অঞ্জলি মাটি দিবেন তারপরে মাটি দিতে হবে সরজমিন থেকে যেন অর্ধ হাত কবরটা উঁচু হয় সরজমিন থেকে যেন কবরটা অর্ধ হাত উঁচু হয় আর মধ্যেটা একটু শির হয়ে উঁচু হয়ে থাকবে দুই মাথা ঢালু থাকবে দুই পাশ ঢালু থাকবে এরপরে চার কোনায় চারটা খুঁটি পুঁতে দেওয়া বিদাত মধ্যেখানে একটা খেজুরের ডাল পুঁতে দেওয়া বিদাত এক জানাজাকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটি বেদাত আছে কুকুর গেলে উঠিয়ে নিয়ে যেতে পারে মর্মে যে কোনো ব্যবস্থা অবলম্বন করতে পারেন সাময়িক টাইমে আবুল হাইয়াজ আল আসাদি রাজিয়াল বলেন যে রসুল আলী রাজি আল্লাহ আনহ আমাকে বললেন আল্লাহ আবাসুকা মা বা সানি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও আবু হাইয়াজ আসাদি আমি আবু তালেব বলছি আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যেই কাজে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন আলী তোমাকে যে এলাকায় পাঠাচ্ছি তুমি মনে রেখো আল্লাহ তাদা তিমসালান ইল্লা তমিস্তাহু তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও ওয়ালা কাবরান মশার রাফান ও মশার রেফান ইল্লা সাওয়াইতাহু তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও সম্মানিত মসজিদের মুসল্লি শিরকের আলোচনায় এইখানে একটি জোরালো আলোচনা আছে যারা আমাদের বিরুদ্ধে মামলা করে হয় তাদের না বুঝার কারণ হতে পারে না হয় তাদের হটকারিতা হতে পারে না হয় তাদের শত্রুতা হতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করি তারাও বুঝতে শিখুক তাদের হটকারিতা থেকে তারা ফিরে আসুক আমরা কখনো কোনো মানুষের অসম্মানমূলক কথা বলেছি এটা আমাদের প্রয়োজন নেই শাহজালাল শাহপরান আরও যারা বড় মানুষ দুনিয়াতে মারা গেছে রাহেমাহুল্লাহ তাদের ব্যাপারে আমাদের কোনো খারাপ ধারণা নাই বরং আমরা তাদেরকে বড় আলেম মনে করি মনে করি যে তারা কোরআন হাদিসের জোরালো আলোচক ছিলেন তারা কোরআন হাদিস জোরালোভাবেই পেশ করেছেন তারা কোরআন হাদিস জানতেন তাদের নামে এইভাবে কবর উঁচু করে কবরকে পূজা করা হবে হাজারো লক্ষ মানুষকে মুশেক বানিয়ে জাহান নামে ঠেলে দেওয়া হবে এই কথার আমরা কঠোর বিরোধী আমরা এসব ব্যক্তির সম্মানের হানি এটা কখনো চাইনি তাদের চেয়ে আমরাই তাদেরকে বেশি শ্রদ্ধা করি আমরাই তাদেরকে বেশি মূল্যায়ন করি আমরা বলতে চাচ্ছি যে তারা কোরআন হাদিস আমাদের চেয়ে ভালো জানতেন আল্লাহর নবী বলছেন যে কবর ভেঙে সমান করতে হবে এবার যারা কবর উঁচা করছে তারা কি এইসব বড় আলেমদের অপমান করলেন না সম্মান করলেন অপমান করলেন আমরাই সম্মান দিচ্ছি তারাই অপমান করছে এ কথাই ঠিক আরো আপনি দেখুন জাবের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন না রসুল্লাহ সাল্লাম ইউজাসাল কবুর কবরকে পাকা করতে চুন সুরকি করতে রাসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন ও আলাইহে তার উপরে বসতে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন ওয়াইবনা আলাইহে তার উপরে ঘর নির্মাণ করতে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন জাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে আন্তুজাসাল কবুর কবরগুলিকে চনসরকি পাকা করা হোক এটা কঠিনভাবে নিষেধ ওয়া ইউক্তাবা আলাইহা কবরের উপরে কিছু লিখে দেওয়া হোক নাম পরিচয় তারিখ এটা কঠোরভাবে নিষিদ্ধ ওর উপরে বসা হোক এটা কঠোরভাবে নিষিদ্ধ মার্সাদ আল গানাবি রাজিয়াল্লাহ আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তুসাল্লু এলাল কবুর তোমরা কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না ওয়ালা তাজলিসু আলাইহা তোমরা কখনো কবর উপরে বসো না বোখারি মুসলিমের একাধিক সই আদিস তিনি বলছেন দুঃখিত হে আমার উম্মাদ লাজালো কাবরি অসানান আমার কবরকে মূর্তির স্থান করো না যে ইউ যে আমার কবরে এবাদত করা হবে মানুষ আসবে মানত মানবে মানুষ আসবে সিজদা করবে কিছু চাইবে এমন কাজ করো না ইন্দাল্লাহ আলা কমিন আল্লাহ তালা ওই সম্প্রদায়ের উপরে ওই লোকের লোকের উপরে রাগান্বিত হন যারা কবরকে মসজিদ তৈরি করে ভালো মানুষ মারা গেলে কবরের উপরে মসজিদ তৈরি করে তাদের নাম লিখে দিয়ে তারা সম্মান করত বোখারি মুসলিমের হাদিস এই একাধিক হাদিসকে সামনে রেখে কবর পাকা করা যাবে না উঁচু করা যাবে না জরুরিভাবে ভাঙতে হবে এই কথা আমরা বলেছি এই দিয়ে মানুষের অপমান করেছি এই কথা জাতিকে ভুল বুঝানো হচ্ছে আমরা তাদের চেয়ে একশো গুণ লক্ষ গুণ বেশি তাদের সম্মান করি এ কথাই ঠিক কবর পাকা করা যাবে না একথাই ঠিক কবরের ওপরে গম্বুজ করা যাবে না একথাই চূড়ান্ত ঠিক উঁচু কবর পাকা কবর ভেঙে ফেলতে হবে এটা জোরালো আদেশ কে যদি হাদিস না মানে হাদিসকে মানুষের সামনে না বলে সেটা ভিন্ন কথা সম্মানিত মসজিদের মুসাল্লি আমরা সময়ে বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে কবি নজরুলের জ্ঞান গরিমা অভিজ্ঞতা দক্ষতা কবিতা অনেক বেশি বলতে পারে এ কথা আমরা শতবার বলেছি সূর্য ওঠার পর থেকে নিয়ে কবিতা লিখতে শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর জন্ম নিয়েছেন নজরুল ইসলাম আসরের টাইমে তার মানে সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন এবার আসরের টাইমে নজরুল ইসলাম শুরু করলেন সন্ধ্যা পর্যন্ত বা জোহর থেকে শুরু করেছিলেন আসর পর্যন্ত যেতে না যেতে নজরুল দুনিয়া থেকে বিদায় নিলেন আর আসর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন সকাল থেকে লিখছেন সন্ধ্যা পর্যন্ত আর নজরুল ইসলাম শুরু করেছেন জোহর থেকে আসর পর্যন্ত এতে তিনি অনেক বেশি লিখে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে এই বক্তব্য আমার শত জায়গাতে আছে আমরা কবি নজরুলের নিন্দা করেছি এটা একটা নেতা অন্যায় কথা কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই আমি বলেছি মসজিদের পাশে কেন কাবা ঘরের নিচে যদি কবর দেওয়া হয় এক পয়সা উপকার হবে না মানুষ যদি ভালো হয় তাহলে কবরের ফল ভালো মানুষ যদি খারাপ হয় তাহলে কবরের ফল খারাপ একথাই ঠিক আমরা তাকে সম্মান করি তার জ্ঞান গরিমার আলোচনা করি তার নিন্দা করি এ কথা চূড়ান্ত ভুল এই কথা থেকে ফিরে আসতেই হবে আমরাই তাদের চেয়ে শতগুণ মূল্যায়ন করি নজরুল ইসলামকে যারা বেদাতের পক্ষে কথা বলে শির্কের পক্ষে কথা বলে সম্মানিত দিনী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতের চব্বিশটি লাইন আছে তার প্রথম দশ লাইন চয়ন করা হয়েছে বাকি চোদ্দ লাইন ছেড়ে দেওয়া হয়েছে চোদ্দ লাইন শুধু বাংলাদেশের বাঙালি পুরুষ নারীকে সবাকে জানতে হবে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দে করেছি এই কথা কখনো নহে রবীন্দ্রনাথ ঠাকুর আপনার জন্য কি আপনি এই চোদ্দ লাইন পড়ুন আপনি বই পড়ুন ইতিহাসের ইতিহাস আপনি বই পড়ুন চেপে রাখা ইতিহাস আপনি বই পড়ুন এক এক অন্য ইতিহাস আপনি বই পড়ুন যে যে বাজাপ্ত ইতিহাস আপনি বুঝতে পারবেন যে তিনি আপনার দেশ সম্পর্কে আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার এই বঙ্গভঙ্গ সম্পর্কে কি বলেছেন আপনি কেন ইতিহাস ছেলেদেরকে মেয়েদেরকে জানতে দিচ্ছেন না জানতে দেওয়া জরুরি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যার সমালোচনা করি না বড় বিজ্ঞান আমরা এই মসজিদে এই মেম্বারে দাঁড়িয়ে বলেছি রবীন্দ্রনাথের ভালো দিক যেখানে বলেছি কেন এই নির্যাতন নারীদের উপরে হিন্দু নারীদের উপরে নির্যাতন এই পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না আমরা তার পক্ষে জোরালো কথা বলেছি আমরা তার নিন্দা করব কেন আমরা বলেছি যে কবিতাতে সেরে কাছে আমি শুধু এইটুকু বলেছি যারা এই পক্ষে কথা বলে ছাঁতে নিয়েছে মানহানির মামলা বুঝতে চাচ্ছে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো দশ বছর পড়তে হবে তারপরে কথা বলে জানো এই কবিতা হচ্ছে ২৪ লাইনের চব্বিশ লাইনকে পূর্ণ পড়তে হবে ইতিহাসের ইতিহাস পড়তে হবে চেপে রাখা ইতিহাস পড়তে হবে বাজাত্ত ইতিহাস পড়তে হবে এ এক অন্য ইতিহাস পড়তে হবে তারপরে কলম ধরতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত জ্ঞানীগুণী সম্মানিত সব ধরনের লোকজন বিশেষভাবে মসজিদের পুরুষ ও নারী মুসল্লি আমরা কোনোদিনই রূপক কথা বলার চেষ্টা করি না এখনো করিনি ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জোরালোভাবে যেটা দাবি রেখেছি সেটা হলো দুয়ার দরখাস্ত আমার খুব বিশ্বাস যে উপরের ফায়সালাই পৃথিবীতে মাটির উপরে বাস্তবায়ন হয় উপরের ফায়সালা যেটা হবে সেটাই বাস্তবায়ন হবে তিনি বলেছেন দোয়া দিয়ে তাকদিরের পরিবর্তন হয় অতএব মানুষ যদি কেউ আমাদের বিরুদ্ধে কিছু মন্দ পরিকল্পনা করে থাকে আমরা যদি দুয়ার দরখাস্ত আল্লাহর কাছে পেশ করি তাহলে সেটা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমরা মানুষকে সম্মান করি মূল্যায়ন করি এ কথাই ঠিক যারা ভুল বুঝেছে তারাই আমাদের বিরুদ্ধে কলম ধরছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক আল্লাহ মামিন সম্মানিত মসজিদের মুসল্লি সামনের জুমার খুদ্া ছিল আমার জুমার খুদ্া এটি ছিল জনাব ডক্টর উদ্দিন সাহেবের কারণবশত সামনের জুমার দিন আমি থাকব আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জে ইনশাল্লাহ সামনের জুমায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন দেশের প্রায় সব বড় বড় আলেমলমা থাকবেন ইনশাল্লাহ আপনারাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে কাছের মানুষ বলে আমি মনে করি আমার অন্তরে এটাই জায়গা পেয়ে আছে আপনি কতদূর মনে করেন সেটা আমি জানি না আপনার অন্তরকে আমি জানি না আমি বাহিরে থাকি ভিতরে থাকি দুনিয়ায় থাকি না থাকি আমি বিশেষভাবে এই মোহাম্মদপুর আলামিন মসজিদের সকল পুরুষ মুসল্লি এবং নারী মুসল্লির কাছে মূলত এইসব প্রতিষ্ঠান আমানত হিসাবে থাকছে আল্লাহ যেন আপনাদেরকে এটা কবুল করার বহন করার তৌফিক দান করে আল্লাহ আমিন দুই প্রতিষ্ঠানে আপাতত উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী প্রায় একশো জন দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারীর বেতন লাগে জানুয়ারি থেকে নয় লক্ষ ছিয়াশি হাজার প্রায় দশ লক্ষ বেতন লাগে দুই প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে দুই প্রতিষ্ঠানেই জমি কেনার কাজ চলছে দুই প্রতিষ্ঠানেই মসজিদের একান্ত প্রয়োজন বিষয়গুলি দেখবেন আমি এই জিম্মেদারি একাই নিনি তবে আমি আপনাদের সামনে পেশ করে বলছি যে আপনারাও নেন তাই আমি আগে আপনাকে আমার আগে হওয়ার জন্য বলছি এটা আমার জরুরি জিম্মেদারি আমি নিয়ে নিয়েছি একাই এই কথা আমি মনে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 রেখে এই দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুদ্া এখানেই শেষ করলাম সাল্লাহ আলহিহসাল